আমরা বন্ধুগণ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এ পৃথিবীর সবখানে ইসলাম মুসলিম আর ইসলামী স্থাপনাগুলো তাগুতি শক্তির হামলার শিকার মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা যেমন ইয়াহুদি কর্তৃক আক্রান্ত তেমনি কামাতুল্লাহ আর মদিনাতুল নবীও আজ ইয়াহুদি খ্রিস্টান ও তাদের দালালদের ষড়যন্ত্রের শিকার আবুরিগাল যেমন আব্রাহাকে পথ দেখিয়ে মক্কা পানে নিয়ে এসেছিল কাবা শরীফ ধ্বংসের জন্যে তেমনি হামিদ কারজাই ও পারভেজের মতো এই যুগের আবুরিগালরা ইসলাম মুসলিম ও ইসলাম স্থাপনা ধ্বংসের জন্য ডেকে আনছে এ যুগের আব্রাহা বুশ ব্লেয়ার দুঃখ লাগে আব্রাহাকে ধ্বংস করতে যেমন এসেছিল আবাবিল তথা পাখির দল তেমন এ যুগের আবাবিলরা আজ আসছেন এমনই করুণ মুহূর্তে রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর শিল্পী বন্ধুরা দীপ্ত কণ্ঠে জানাতে আসলো আমরাই হব সে আবাবিল জি হ্যাঁ আমরাই সে আবাবিল আমরা আবাবিল আবাবিল আমরা আবাবিল আবাবিল তুমি বড়ই মেহেরবা কর দয়া আফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া আফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া আফুরা এই আকাশ মাটি চন্দ্র তারা আকাশ মাটি চন্দ্র তারা সবই তোমার দা কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবান কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবান কর দয়া ফুরা এই পাপে ভরা সারা দুনিয়াতে রহম তোমার ঝরে রহম তোমার ঝরে এই পাপে ভরা সারা দুনিয়াতে রহম তোমার ঝরে ঝরে কত বান্দা তোমার অনুতপ্ত হয়ে আসে দিনের ঘরে আসে দিনের ঘরে প্রভু আমরা অবুঝ বান্দা তোমার আমরা অবুঝ বান্দা তোমার আমরা মুসলমান কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবান কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবান কর দয়া ফুরান ওই পূর্ব তিমুরের খুনে ভেজা মাটি যাইনি শুকিয়ে আজ যাইনি শুকিয়ে আজ ওই পূর্ব তিমুরের খুনে ভেজা মাটি যাইনি শুকিয়ে আজ যাইনি শুকিয়ে আজ খোদা তুহিদের বন্দি খানাতে মোর সেই রাগি কত মোর সেই রাগি কত প্রভু রক্ষা কর মোদের ইমান রক্ষা কর মোদের ইমান আমরা মজলুমা কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবান কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবান কর দয়া ফুরা এই আকাশ মাটি চন্দ্র তারা আকাশ মাটি চন্দ্র তারা সবই তোমার দান কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া ফুরা তুমি বড়ই মেহেরবা কর দয়া falou